ও গন্ধরাজ শিউলি বকুল গোলাপ চাপা জুই চামেলি নানান রঙের ফুল ও গন্ধরাজ শিউলি বকুল গোলাপ চাপা জুই চামেলি নানান রঙের ফুল ও গন্ধরাজ শিউলি বকুল গোলাপ চাপা জুই চামেলি নানান রঙের ফুল হাসনা হে নার ঘ্রাণে ঘ্রাণে যায় ভরে যায় মন সূর্যমুখী সূর্য পানে বিলায় জীবন হাসনা হেনার গ্রামে গ্রামে যায় ভরে যায় মন সূর্যমুখী সূর্য পানে বিলায় জীবন হাসনা হেনার গ্রামে গ্রামে যায় ভরে যায় মন সূর্যমুখী সূর্য পানে বিলায় জীবন লালে লালে রঙিন করে দিয়ে যায় শিমুল লালে যায় শিমুল ও গন্ধরাজ শিউলি বকুল গোলাপ চাপা দুই চামেলি নানান রঙের ফুল ও গন্ধরাজ শিউলি বকুল গোলাপ চাপা দুই চামেলি নানান রঙের ফুল পদ্ম পলাশ রূপ দেখি তার শিল্পীর আঁকা তুলি শাখে শাখে যায় নেচে যায় পাশে ফালি পদ্ম রূপ দেখি তার শিল্পীর আঁকা তুলি পদ্ম পলাশ রূপ দেখি তার শিল্পীরা কাতুলি শাখে শাখে যায় নেচে যায় চম্পা সে ফালি রক্ত জবা বকুল বেলি প্রাণ করে আকুল রক্ত জবা বকুল বেলি প্রাণ করে আকুল প্রাণ করে আকুল ও গন্ধরাজ শিউলি বকুল গোলাপ চাপা জুই চামেলি নানান রঙের ফুল ও গন্ধরাজ শিউলি বকুল গোলাপ চাপা দুই চামেলি নানান রঙের ফুল গোলাপ চাপা দুই চামেলি নানান রঙের ফুল গোলাপ চাপা দুই চামেলি নানান রঙের ফুল গোলাপ চাপা দুই চামেলি নানান রঙের ফুল